হ্যাঁ, ওটা উল্টে দেন না এগুলোর মধ্যে জিরে মৌরি পড়বে এইটা এইটা এইটা উল্টে দিলে তো সব শেষ আরে ওইটা কেন এইটা উল্টা <laughs> নম্বর বাইশ সুরার নাম আপনার বাইশ পাড়ার প্রথম সুরাটার নাম হচ্ছে সুরাজ সাবা তারপরে ফাতিম তারপরে ইয়াসিন শরীফ তিনটে সুরা শুরু হয়েছে বাইশ পাড়াতে আর সুরা আহজাবের কিছু অংশ বাইশ পাড়াতে আছে তো সুরা সাবা সাবা একটা জাতির নাম একটা জায়গার নাম এবং সেখানে একটা জাতি বাস করত তাদেরকে কর্মের সাবা বলা হতো এর ভিতরে আঠাশ নম্বর আয়তের মধ্যে আল্লাহ ঘোষণা করলেন বাবা أرسلناك إلا كافة للناس বিশ্বনবী রসুল্লাহ সবাই বলেন সাল্লাহ তিনি কিন্তু শুধু মুসলমানদের নবী নন তিনি সারা বিশ্ব মানব জাতির জন্য নবী বলুন তিনি তো জগৎ গুরু তিনি কে ভাই জগৎ গুরু সারা বিশ্বের গুরু হ্যাঁ সমস্ত নবী আঞ্চলিক ছিলেন আর মোহাম্মদ বিশ্ব নবী অর্থাৎ তিনি জগৎগুরু বিশ্বগুরু একবার জোরে বলুন সাল্লাহ বিশ্ব নবী মোহাম্মদ নামের সাথে দরুদ চাই কি ভাই না পড়া এই দরুদ পড়াটা মন গড়া দরুদ পড়লে কি আল্লাহ খুশি হবে নবীজি রাজি হবে না তিনি যেভাবে দরুদ পড়তে বলেছেন সেইভাবে দরুদ পড়া চাই আপনারা সবাই বলুন না নবীজি সাল্লাম বলছেন আমার নাম শুনে দরুদ পড়ো আর আমার নাম নিয়ে দরুদ পড়ো আর যারা আমার নাম নেয় দরুদ পড়ে না যারা আমার নামগুলো শোনে আর চুপ করে বসে থাকে মুক্তি পেয়ে ঠোঁটগুলো বুঝতে পারেননি কথাটা এরা সবাই বখিল এরা কৃপর আল্লাহর অভিশাপ ওদের পড়ে কি শুনছেন আপনারা এ কথা বলেছেন বিশ্বনাথী মোহাম্মদ নিজে বলেছেন এমনকি একটি হাদিসের মধ্যে বলেছেন বাউদা মানসুকের ওয়ালা মুসাল্লি আলাইয়া আলাইকা যে আপনার উপরে দরুদ শরীফ পড়ে না সেই লোকটার উপরে আল্লাহর অভিশাপ সেই লোকটা ধ্বংস হয়ে যায় আজ আমরা দরুদ শরীফ পড়ছি কি পড়ছি না নবীজি হাদিস দিয়ে মেপে নেওয়া দরকার কি ভাই বুঝতে পারছেন না একটা উস্কানি দিয়ে বলে দিল ওই ওরা দরুদ পড়ে না তারা ওরা আর আমরা কারা রে বাপু আমরা সবাই কি শুনছেন আপনারা আরে বলছেন না কেন আমরা সবাই মানুষ আবার আমরা সবাই মোহাম্মদ হাসানের শিষ্য আর কি বলছেন কি ভাই উম্মত কি বললাম ভাই কার উম্মত আমাদের পরিচয় সবাই যদি একসাথে বলতাম বিশ্ব প্রভু একজন আর আমরা সবাই তার দেখানো দাস আর বিশ্বগুরু একজন আমরা সবাই তার শিষ্য তার উন্মত একবার বলুন সুভান এটাই বলা হয়েছে বলেন ইল্লাহ ইল্লাহ নামের কালমা যখন পড়লাম একদিকে আমরা সবাই বিশ্ব প্রভুর বান্দা শুনছেন বান্দার কাজ বন্দেগি করা কাজ নয় কি বলছেন আমার মন মানসিকতা আমার জবান আর আমার চাউনি আর আমার হাতের ধরা আমার আমল আমার জীবন আর আমার আচরণ আর আমার সমস্ত ব্যবহার আমার লেনদেন আমার আমার আমার কি বলবো আচার আচরণ সব কিছু পবিত্র হওয়া দরকার বন্দেগি হবে গন্দেগি আপনারা কিছু বুঝতে পারছেন আমার ভাষা নোংরামি নোংরামি বাঁধরামি চলবে না পবিত্র নামে যখন কলমা পড়েছ আর কার নামের কলমা পড়েছ পবিত্র মোহাম্মদ একবার জন বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে কলমা পড়েছ তাই পবিত্র জীবন যাপন করো নোংরামি আরে বলছেন না কেন চলবে না অপবিত্রতা চলবে না পরিষ্কার ভাষাই বলে দিয়েছেন তাই আল্লাহ বললেন শোনো আমি রব্বুর নাস আমার নবী মোহাম্মদ সাল্লাম কাফাতাল্লিন নাস বিশ্ব মানুষের জন্য বিশ্ব মানুষের জন্য তিনি সর্বশ্রেষ্ঠ নবী এবার বললেন কোরআনটা কি মানুষের জন্য মুসলমানের জন্য বলেনি মানে শুধু মানুষের কথা দেখুন কোরআন শরীফের দ্বিতীয় পাড়া সুরান্নাম আল বাকারা আয়াত নম্বর একশো পঁচাশি তাতে বলতো শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস হুদাল লিল মুসলিমিন শুধু বলেনি হুদাল লিল মুত্তাকিনও বলা আছে আবার শুনছেন আপনারা হ্যাঁ লিল মুত্তাকিন একদম শুরুতে আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন সাবধানিয়ার সংগ্রামী যারা ওদেরকে সঠিক পথ দেখায় কিন্তু আল্লাহ এখানে বলছেন দেখো শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিল وبينات من الهدى والفرقان সুরা বাকারা একশো পঁচাশি নম্বর আয়তে আল্লাহ সত্য ভাষায় বললেন এটা গোটা বিশ্বের মানুষের জন্য সঠিক পথের প্রদর্শন করে বলুন সুহান এবার চার নম্বর বলি যেটা মক্কা শরীফ জি চারটে কথাই তো বলেছিলাম এর আগে রব্বুল আলমিন রহমাতুল্লিল আলমিন জিকুরুল্লিল আলমিন আর হুদাল্লিল এইবার বলছে নাস তো রব্বুর নাস কাফাতাল্লিন নাস হুদাল্লিন নাস এইবার আল্লাহ বলছেন ওই বাইতুল্লাহ শরীফের জন্য মক্কা শরীফের জন্য বারো নম্বর এক সুরের নাম আল বাকারা আয়াত নম্বর একশো পঁচিশ আল্লাহ বলেন ওয়াইদ জাআলনাল বাইতা মাসাবাতাল এই ঘরকে আমি বারবার ওই দিকে মুখ করে নামাজ পড়ার জন্য সারা বিশ্বের সমস্ত মুসলমানের জন্য বলেছি কি ভাই শুনছেন তাহলে আমি যদি ওই বাইতুল্লার দিকে মুখ করে নামাজ না পড়ি তাহলে আমি মুসলমান থাকলাম তো আরে বলছেন না কেন হ্যাঁ এখন তারাই বেশি আবার দেখছি কি গো নিজেকে মুসলমান বলে জাহির করছে নামাজ কালাম পড়ে না জি তুমি যদি সত্যি ইমানদার হও আল্লাহর বান্দা হও মোহাম্মদ হও তাহলে তোমাকে পাঁচবার ওইদিকে মুখ করে নামাজ পড়তেই হবে নামাজ যে পড়ে না সে মুসলমান থাকে না বিশ্বনবী মোহাম্মদ হাদিস বলছেন কল্লা ছাড়া যেমন মানুষ হয় না শুনছেন আপনারা হ্যালো অনেক অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ দিয়েছেন অন্যান্য অঙ্গ হানি হলে মানুষ বেঁচে থাকবে না থাকবে না হ্যাঁ থাকবে তো যদি কোনো নাক কেটে যায় চোখগুলো যদি নষ্ট হয়ে যায় কানটা যদি কাটা যায় আর বত্রিশটা দাঁত যদি পড়ে যায় কথা বলবে কি না পাড়া বলবে না হাত কাটা থাকলেও এমনকি কিডনি যদি একটা বাদ দেয় একটা থাকে তাও বেঁচে থাকবে কি বলছেন হাটের গন্ডগোল হচ্ছে পেসমেকার বসিয়াও ওপেন হার্ট সার্জারি করিয়া তাও দু চার বছর পাঁচ বছর দশ বছর বাঁচবে আর যদি বলে কল্লা কেটে দিয়ে মানুষ বেঁচে আছে আরে বলছেন না কেন যদি আপনাদের এখানে বলে যে মাজার করার ওখানে একটা লোক বাজার করতে এসেছিল হাতে বাজারের ব্যাগ ছিল কল্লা ছিল না কি বলছেন আপনারা ওই বাজারে কোনো লোক থাকবে হ্যাঁ বলছেন এটা সাহস খুব কিন্তু হ্যাঁ আমি বলছি কি রকম লোক ঢুকবে না আর যদি ঢোকে তো ওখানে লোক পালাবে না দেখি বলবে ওইখানে ফিট হয়ে কি ভাই হ্যান্ড অ্যাটাক করবে না করবে না তার মানে এটা সম্ভব নয় তো বিনা মাথায় যদি মার মানুষ না বাঁচতে পারে তো বিনা নামাজে তেমনই মুসলমান মুসলমান থাকে না অসম্ভব এ কথা আমি বলছি না এ কথা নবীন নিজে বলেছেন كما وإذ جعلنا البيت مثابة للناس وهم واتخذوا من مقام إبراهيم مصلى وعهدنا إلى إبراهيم وإسماعيل أن طهرا بيتي للطائفين والعاكفين والركع السجود ওখানে যারা পৌঁছাবে তারা তাওয়াফ করবে কেউ ইতিকাফ করবে আর সারা সারা বিশ্বের লোক রুকু সাথে জমাতের সাথে নামাজ আদায় করবে তাহলে আল্লাহ রব্বুল না শোনেন সারা বিশ্বের মানুষের জন্য তিনি প্রভু বললেন শোনো আমি আকাশ জমিন সৃষ্টি করলাম এটা সব তোমাদের জন্য সৃষ্টি করলাম দুটো জায়গার আয়ত আপনাদের তেলাওয়াত করে শোনাই এটা সমস্ত মানব জাতির জন্য কেন বিষয়টাকে বুঝার খুব দরকার আছে কেন ইমান হচ্ছে এক নম্বর জিনিস কি ভাই শুনছেন আপনারা আল্লাহকে চর্মচক্ষে দেখা যায় না কিন্তু তার উপর ইমান আনার দরকার হয় বিশ্বাস আমি দেখতে পাইনি কিন্তু বিষয়টা অনুধাবন করলাম অনুভব করলাম আপনারা শুনলেন ভাষাটা অনুধাবন করা অনুভব হওয়া বুঝার চেষ্টা করা এরপরে আমার ভিতরে একটা বিশ্বাস স্থাপন করলো যে একজনে নিয়ন্ত্রণ করছেন দুজন এলা হতে পারে না আচ্ছা দুজন যদি এলা হয়ে যেত তাহলে ওরা দুজন তো মারামারি করে আসমান জমিন ফাঁকিয়ে দিত কি বলছেন হ্যাঁ তাহলে দুজন হতে পারে না একজন তাই হিন্দু তুমিও বাঁধো হিন্দু খ্রিস্টান তুমিও শোনো আর ইহুদি তুমিও ভাবো মুসলমান গবেষণা করে দেখো যে এক আল্লাহ সবকিছুই করছেন অথচ তাকে চর্মচক্ষে দেখা যাচ্ছে না যেমন বলছেন আল্লাহ পারা নম্বর তিরিশ আমপারা সুরার নাম নাজিয়াত দ্বিতীয় রুকু সাতাশ নম্বর আয়ের থেকে তেত্রিশ নম্বর আয়াত পর্যন্ত একটা ধারাবাহিক বর্ণনা আন্তম আসাদ্য খালকান আমি সামা বানাহা رفع سمكها فسواها وأغطش ليلها وأخرج ضحاها والأرض بعد ذلك دحاها أخرج منها ماءها وبرعها والجبال أرساها متاعا لكم ولأنعامكم দেখুন এই শব্দটাকে অনুধাবন করি মাতা আল্লাকুম এটা তোমাদের উপকারের জন্য তোমাদের ব্যবহারের জন্য আর তোমাদের এটা প্রয়োজন আছে আহার পানাহার যৌনাহার দরকার আছে তাই আমি সৃষ্টি করলাম আকাশ আকাশটা কত বিশাল কত বৃহৎ কত প্রশস্ত কত বড় বলে একটা আকাশে সূর্য আছে এই সূর্যটা যে পৃথিবীতে হিন্দু খ্রিস্টান মুসলমান জৈন সমস্ত মানব জাতি বসবাস করে সকলের জন্য একটা সূর্য আছে সূর্যটা এই পৃথিবীর থেকে তেরো লক্ষ গুণ বড় কেউ শুনছে না পড়া কত গুণ বড় কি এই তেরো গুণ তেরো লক্ষ গুণ তাহলে একটা সূর্য যদি তেরো লক্ষ গুণ বড় হয় তাহলে আকাশটা কত বড় কি গো ওই আকাশের সূর্যটা একটা খালার মতো গোল দেখা যায় হ্যাঁ আকাশটা কত বড় তো আমার মতো বোকা বলবে আকাশ আর কত বড় ওই পাশের গায়ের ছাড়ে গিয়ে দেখছি আকাশটা না মাটিতে থেকে গেছে কি শুনছেন এই পশ্চিম দিকে যখন তাকায় তো দেখি ওই ওই ওই ওই সামনের গ্রামের ওই আম বাগানে আকাশটা মাটিতে ঠেকে যাচ্ছে আল্লাহ বলছে তুমি খেপা তুমি পাগল এরে থেকে দি তোমার চোখ ভুল দেখছে এ আকাশের সীমানা সীমাহীন তাই তোমার এখান থেকে সীমানা তুমি দেখতে পেলে যে সূর্য পূর্ব দিক থেকে উদিত হলো আর পশ্চিম দিকে অস্ত গেল ওরাও কাজ করতে দেন আপনারা কোনো কথা বলছেন ওদের কাজ ওদের করতে দেন করতে হলে তাহলে অসুবিধা হচ্ছে ভাই আপনারা কথা না বলে কাজ করেন ঠিক আছে বয়ান চলুন আমরা বুঝার চেষ্টা করি যদি এখানে কেউ এই কথা নিয়ে এসে থাকে যে শুনবো খুব ভালো লাগবে ভালো লাগার জন্য মজা পাওয়ার জন্য আনন্দ উপভোগ করার জন্য যদি কেউ শোনে আল্লাহ অসন্তুষ্ট হবে এটা নিভিয়ে দেবেন শুনুন এটা যদি রিভিউ দেন তো একবার দিয়ে দেখেন হ্যাঁ চাইলে কিন্তু আমি বায়ন করতে পারবো না বাবা আসল জায়গাটা থাকতে হবে যদি আপনাদের অসুবিধা আপনারা একটু সরে বসুন হ্যাঁ ওটা ওটা ওটা ঝাড় দিতে দেন না কিছুটা হ্যাঁ ওটা দিয়ে দেন চলুন সম্মানীয় ইমানদার ভাইরা সম্মানীয় ইমানদার বাবাজিরা সম্মানীয় ইমানদার মা বোনেরা আমার আল্লাহ পরিষ্কার ভাষায় তখন বলছেন শোনো أأنتم أشد خلقا أم السماء بناها আকাশ তৈরি করলাম তাকে সূর্য সৃষ্টি করলাম আচ্ছা সূর্যের আলো কি বল শুধু মুসলমানদেরই দেয় আল্লাহ আর অন্য মুসলমান অমুসলমানরা পায় না কেন এটা আল্লাহ সকলের জন্যই সকলের জন্য সৃষ্টিকর্তা সকলের জন্যই পালন কর্তা প্রমাণ দিচ্ছেন পাড়া নম্বর তেইশ দ্বিতীয় পৃষ্ঠা সুরার নাম ইয়াসিন শরীফ সুরা ইয়াসিন তৃতীয় রুকু আয়াত নম্বর আটত্রিশ আল্লাহ বলছেন ওয়াশামসু তাজরি লিমুস্তাকাররিল্লাহা যালিকা তাকদিরুল আজিজিল সূর্য নিজের অক্ষের ওপর প্রতিষ্ঠিত আর আপনার কক্ষপথে চলবা আলো দেয় সুমান সুমান আলো কিরকম দিচ্ছে সকলকে একটা নাস্তিক তাকেও আলো দিচ্ছে আল্লাহ নাকি বলেন একটা নফরমান বেইমান অত্যাচারী হ্যাঁ স্বেচ্ছাচারী শৈলাচারী বহু বদমাস আল্লাহ দুশ্মন সেও যতটা আলো পাচ্ছে আমিও ততটা আলো পাচ্ছি তাহলে বোঝা গেল যে একজন নিয়ন্ত্রণ করছেন দুজন নন সতেরো পারাতে সুরা হল বাইশ নম্বর আয়তে আল্লাহ বলেছেন যে লাউকানা ফিহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা এক আল্লাহ ছাড়া অন্য কোন রব যদি দুনিয়াতে হতো এলাহ যদি কেউ হতো তাহলে আকাশ জমিন সব ধ্বংস হয়ে যেত ওরাই মারামারি করতো ও বলতো এ আমার ভক্ত ও আমার ভক্ত বলে আমার ভক্তটাকে আগে দেবো তোর ভক্ত পরে পাবে মারামারি হতো না হতো না আরে বলছেন না কেন এটার কারণ কি জানেন এক আল্লাহ ছাড়া অন্য কোন এলা হতেই পারে না তার কত বড় দলিল আল্লাহ দিচ্ছেন ধরো একেও বলছে ভোলে বাবা আরে শুনছেন না ভম ভম ভোলে বম জি ফাঁক বলে ভোলে বাবা যা আর একজন বলছে না আমি ভোলে বাবার ভক্ত ও সাহি বাবা শুনছেন আর একজন বলছে সাই বাবার ভক্ত নই ও বলছে কি জানো ও বলছে বাবা লোকনাথ আরেকজন বলছে বাবা ব্রহ্মচারী আরেকজন বলছে বাবা জটাধারী আরেকজন বলছে ও পার করে না পীর বাবা বাবা শুনছে পীর কি একটা না লক্ষ লক্ষ বলছেন না কেন ঘরে হ্যাঁ লক্ষ লক্ষ ঝামেলা লেগে যাবে কিন্তু হ্যাঁ এ বলবে আমার ভক্ত বলবে আমার ভক্ত একজন বলছে আমি দাতা বাবার ভক্ত আর একজন বলছে আমি খাজা বাবার ভক্ত একজন বলছে ডান্ডা বাবার ভক্ত আর একজন বলছে ঝান্ডা বাবার ভক্ত ও কত ভক্ত আপসের মধ্যে ঝগড়া লেগে যেত ও আলো নিয়ে কি বলছে আল্লাহ বলছেন কেউ নাই আমি ছাড়া বলুন সুহান হ্যাঁ এই হচ্ছে ইমান আল্লাহকে চারবার চক্ষে দেখা যায় না আল্লাহ বলছেন শোনো ও দুনিয়ার মানুষ হিন্দু খ্রিস্টান মুসলমান জৈন সাঁওতাল বাউরি আস্তিক নাস্তিক সবাইকে এক জায়গায় জমা হতে বলছি বলো তোমাদের খানায় এলো থেকে উপর থেকে বৃষ্টির পানি তাই তো আর নিচে হচ্ছে মাটি এই মাটিটাকে ফেরে আমি তৈরি করলাম দানা তৈরি করলাম খানা তৈরি করলাম ফল আবার ফুল আবার মূল আবার লতা আবার পাতা সব রকমের জিনিস দিলাম একই মাটি একই পানি তার থেকে কত রকমের ফসল তৈরি হচ্ছে আরে হচ্ছে না হচ্ছে না তোমাকে বলছি সবাই মিলে পানিটাকে হাতড়ে দেখো ওতে কি কোনো খাবার আছে তাহলে বলছেন না কেন আমার মাটিটা যদি চাকরি দিয়ে চালো তো মাটি খুঁড়ে কোনো দানা খানা ফল ফুল কিছু পাওয়া যায় বলছে আমাকে কি করে যখন তুমি মানুষ তুমি নিজে সব তুমি মাটি খুঁড়ে যখন তুমি দেখতে অথচ মাটি ছাড়া কোনো ফসল ফলে নাই ঠিক ভুল বলছি আর পানি হাতড়ে তুমি কোনো খাবার পাওনি অথচ পানি না দিলে ও মাটি শুকনো হয়ে গেলে খরা হবে কোনো ফসল ফলবে না তাহলে পানির ভিতরে ফসল দেখা যায়নি আগো জলাশয়ে কি ফসল ফলে হ্যাঁ আপনাদের কি পুকুরে ধান হয় কি বলছেন আপনারা পুকুরে মাছ হয় কিন্তু পুকুরে হ্যাঁ ডাল হয় না কোন শাকসবজি ফল ফ্রুটস পুকুরের পানি সেচ দিলে হবে কি বলছেন কিন্তু পুকুরের ভিতরে এত পানি তিনটে মানুষ ডুবে যাবে তাদের কোনো ফসল হয় না হ্যাঁ মানুষের সামনে বসুন দিকে এইদিকে দেন ওটা সামনে বসুন ও ওটা আমার দিকে দেন একটু বড় হয় দিকে এইখানে বসুন আপনি ওইখানে বসেন হ্যাঁ একটু দিতে পারলে ভালো হতো দেখে দেখি খাপটা তুই না এটাতে বসলে হবে না আপনি একটা অন্য অন্য চেয়ার নেন অন্য চেয়ার নেন ভাই আমি একটুখানি গলাটা ভিজানোর জন্য অল্প গরম অল্প গরম বেশি গরম না আমার সম্মানীয় বান্দার ভাইরা কোরআন শরীফ সব কথা কেউ বুঝাচ্ছে দেখুন তৃতীয় তিরিশ পারা আম পারা সুরার নাম আবাস আবাস ওয়াতাওয়াল্লা একটা হিন্দু তাকে উচিত যে কোরআন শরীফটা পড়া তুমি শুনছেন হ্যাঁ আর একটা হিন্দু খ্রিস্টান সেও কোরআন শরীফটা পড়তে পারে এবং পড়া উচিত একটা মুসলমান সে কোরআন শিব পড়বে না পড়া দরকার আমার বাড়িতে কোরআন আছে বাংলা তর্জমা পাওয়া যায় আমি উর্দু ভাষী তো উর্দু তর্জমা পড়ি হিন্দি ভাষী হিন্দি তর্জমা পড়ি আমি ইংরেজি জানি ইংরেজিতে তার ট্রান্সলেশন পাওয়া যাবে কি লিখেছে ফালিয়ান ইনসান আল্লাহ কথা বলেন নাই ফালিয়ান জোরেল মুসলমান ও মুসলমানরা শোনো এ কথা বলে নাই আল্লাহ বলছেন তুমি জ্ঞান চক্ষু মেরে একবার দৃষ্টি পাক করো ও যত মানুষ তোমরা সবাই দেখো গবেষণার দৃষ্টিতে দিকপাত করো আর বলো একবার আমি আকাশ থেকে বৃষ্টির পানি দিলাম তোমার শাখা কোনালার বা শাখা মাটিটা ফুড়ে একটা কম্পল অঙ্কুরিত হলো এরপরে আমি কত রকমের দানা তৈরি করলাম এক রকমের দানা রেন গম জব জুয়ার বাজরা ভুট্টা এটা গোটা বিশ্বের মধ্যে চলে আপনারা সবাই শুনছেন ধান এটা তো ভৃত্য বাঙালিরাই বেশি খায় কি বলছেন আপনারা হ্যাঁ ধানটাও দানা এটাও মেন ফুড কিন্তু এক রকমের ধান না অনেক রকমের জমি তো সেইটাই কি বলছে সেই মাটি আর সেই পানি কিন্তু হর হর রকমের ধানের আলাদা আলাদা সার কি বলছেন হ্যাঁ আপনি মিনিকে চাল খাবেন আর আর রত্না চাল দুটোর মধ্যে ফারাক আছে না ছত্রিশটা আলাদা আর যদি হাজার দশ খান তো পেটের দিকে একটু বাজবে কি বলছেন হ্যাঁ সব ধান সব চালের আলাদা আলাদা আর আমাদের বর্ধমানে খাস চাল পাওয়া যায় মাঠে গেলে খসবুতে আপনার মাথা একেবারে সুন্দর হয়ে যাবে মাঠের ভিতরে গেলে এখন এখন ফলছে তো যে মাঠটাতে খাস চাল হচ্ছে খাস ধান হচ্ছে কে খসবুটা দিয়েছিল কেওড়া পানি দিয়েছে ওই যে তোমার নানি কি ভাই বুঝতে পারছেন না তার পাশের জমিতে আয়ার ফিফটি বুঝতে পারছেন না একটাতে ছত্রিশ একটাতে রত্না একটাতে মিনিকে তাতে খসবো নেই আর যেখানে ধান ছোট ছোট ধানগুলো লাগানো হয়েছে তাতে খসবো ওর দাম সত্তর টাকা আর তিরিশ টাকা আর একেবারে লাল পঁচিশ টাকা কি দামও কম আর এক মান আলাদা দাম আলাদা তোমার এই দানাটা যথেষ্ট নয় কেন এটাকে খেতে গেলে আর একটা খাবার লাগবে সেটা হচ্ছে ডাল একই মাটি একই পানি কত রকমের ডাল আরে বলছো না কেন ছোলা কলাই মাছ কলাই হ্যাঁ তারপরে মুসুরি কলাই কি বলছেন মুখ কলাই কত রকমের কলাই হচ্ছে কত রকমের ডাল আরে অরহর অরহর ডালের আলাদা স্বাদ কি একই পানি আর একই মাটি থেকে সৃষ্টি করছেন আল্লাহ বলছেন তোমরাই বলো এই মাটি খুলে দেখো কোন দানা দেখতে পাচ্ছ না আর আমাকে কি করে দেখবে আমি যে করতাম কি শুনছো না তোরা এটা যদি এত সূক্ষ্ম হয় তাহলে আমি হলাম অসীম আর তোমরা সবাই সসীম সবাই শুনছেন ইমানের বয়ান হচ্ছে তা আমি হলাম অসীম আর তোমরা হচ্ছে সসীম এই অসীমকে সসীম কোনোদিন অবলোকন করতে পারে না এটা অসম্ভব ইমান আনো বিশ্বাস করো যে আমি একলা সব নিয়ন্ত্রণ করছি নইলে সব গড়বড় হয়ে যেত এবার ঠিক না ভুল কথা বলে আমি যদি কোন চাষ করি সেই ফসলটাই ফলবে হ্যাঁ তেঁতুল গাছে আমরা ফলবে কি আম গাছে তেঁতুল হবে কি গো শুনছেন নারকেল গাছে তাল হবে যেখানে তুমি যেটা লাগিয়েছো সেইটাই ফলবে কিন্তু তুমি মাটি করলে তাল পাবে না কাঠ কেটে টুকরো টুকরো করে ফেলো কাঠের ভিতরে কোনো তাল আরে বলতে কেন তুমি যদি গাছে বলে ও তালের মধ্যে রস আছে বটে কিন্তু পানি নেই আর ডাবের গাছে পানিটা দিল কে নুনটা দিল কে একটু একটু মিষ্টি আবার লবণাক্ত কি ভাই আছে না আরে নুনটা না নুনটা নয় কাটলে ঠিক করে কত পানি ঢুকালো কে আর বলতে দেখালো অতিরিক্ত কে ঢুকালো আপনারা দেখেননি এরম কোপ পানি ছিটকে যায় না যায় না এত পানি দিয়ে আল্লাহ ও পানিটা ছিল কোথায় যে অতিরিক্ত পানিটা ঠিক করে বেরিয়ে চলে গেল হ্যাঁ আর যখন কাঁচা তখন হলো ডাল আর একটু দোমালা আর তারপরে শুকিয়ে গেলে কি হয়ে গেল নারকল এর সব আলাদা আলাদা স্বাদ একই জিনিসের ভিতরে আর তো নুনটা নাই নারিকেল যখন হয়ে গেছে তখন শুধু মিষ্টি ও বাবা ওটা যদি একটুখানি পিষে নাও তো আবার তেল বেরোয় আরে বলছেন না কেন ঠিক না ভুল বললাম হ্যাঁ নারিকেলের তেল আর যদি উপরটা খাও তো ছুবড়া আর বুঝতে পারছেন না কথা ওতে কোনো স্বাদ নেই একটা লতা কৃত বেশি নয় কিন্তু তাতে হাকুষ্কৃত উঠছে আর একটা লতা কুঞ্চিত ফলটা মোটেছে তো নয় কি পটল পটল বাবাজি কি শুনছেন আপনারা পাতালকৃত লতালকৃত পটলটা মিষ্টি খানা বলো কে করলো আরে তিতো লতা তিতো পাতা আর ফলটা মিষ্টি হয়ে গেল চালাকি মাত্র তোমরা আমাকে বুঝতে পারছো না আমাকে চিনতে পারছো না আমি সবাইকে সৃষ্টি করেছি হিন্দু তুমিও খাচ্ছ তুমি আমার শুক্রিয়া আদায় করো আমার কৃতজ্ঞতা প্রকাশ করো রব চাহি চলো একজন প্রভু আছেন আর সবাই তার দাসের দাস সারা বিশ্বকে আমি সৃষ্টি করেছি মাতা আল্লাহকুম ওয়ালিয়ান আমিকুম তোমাদের জন্য সৃষ্টি করেছি কাকে আল্লাহ বলছেন আর একটা লতা দেবো শশা শুধু মুসলমানরা খায় না হিন্দুরাও খায় বসছো না কেন সবাই খাই তো কেন খাও দিনকে শশার মতো এত বড় নিয়ামত আর কি পাবেন বলুন তো কতটা শশা কাঁকুর আছে কাঁকুর জানেন তো ফুটি কাঁকুর হ্যাঁ তোমার নানা কি লাঠি দিয়ে ভেঙে আসে অটোমেটিক চিটিয়ে যায় ছড়িয়ে যায় ও ঝুড়ি করে কুড়ি আনতে হয় আবার কেউ কেউ গুড় দিয়ে খায় কেউ চিনি দিয়ে মারে কি বলতে সমস্ত ফল কেটে দেখো লাল তাতে খালি পানি দিয়েছে তোমার নানি বুঝতে কি পরে বলছে তরমুজ কি ভাই তরমুজ দেখেন না ওতে লাল লাল দিল আর দিল খেলে পেটও ভরে আবার পিপাসাটাও মিটে যায় বাহ কি সুন্দর জিনিস আল্লাহ দিয়েছে গো মাটির উপরে হ্যাঁ একটা পোকার লোক যাচ্ছি না রাস্তা দিয়ে দিদি বলছে আল্লাহ সৃষ্টিকর্তা তাকে দেখিনি তো তাকে কি করে ডাকি একদম খ্যাপা গো এরকম সরু একটা লতাতে কুড়ি কেজি ওজনের মাল লাগিয়েছে